মাটির খান ঘর বানাইয়া অন্তর দিলা তার ভেতর মাটির খান ঘর বানাইয়া অন্তর দিলা তার ভেতর কেমনে চাল মাটির গাড়ি তোমার তরে সাবার ডর কেমনে চাল মাটির গাড়ি তোমার তরে সাবার ডর মাটির খান ঘর বানাইয়া অন্তর দিল তোর ভেতর মাটির খান ঘর বানাইয়া অন্তর দিল তার ভেতর কেমনে চাল মাটির গাড়ি তোমার তরে সবার ডর কেমনে চালা মাটির গাড়ি তোমার তরে সবার ডার মাটির এখানে ঘর বানায় মোলা অন্তর দিলা তার ভেতর মাটির এখানে ঘর বানাইয়া অন্তর দিলা তার ভেতর কেমনে চালা মাটির গাড়ি তোমার তরে সবার ডর কেমনে চালা মাটির গাড়ি তোমার তরে সবার ডর সকাল বেলা চালু হইয়া থামবে কখন কে জানে ছুটছে গাড়ি দূর থেকে দূর আপন মন কার পানের মোলা সকাল বেলা চালু হইয়া থামবে কখন কে জানে ছুটছে গাড়ি দূর থেকে দূর আপন মন কার পানে তেল ছাড়া এই যন্ত্র খানি ইশারায় যে চলে কার লাগে বড় ডর মাটির এখন ঘর বানাইয়া অন্তর দিল তার ভেতর মাটির এখন ঘর বানাইয়া অন্তর দিল তার ভেতর কেমনে চালা মাটির গাড়ি তোমার তরে সবার ডর কেমনে চাল মাটির গাড়ি তোমার তরে সবার ডর জীবন তরি যাবে হে বইয়া ঝড় উঠিলে কি হবে ভঙ্গ হবে সাধের মেলা অন্ত যখন দম হবে জীবন তোড়ি যাবে হে বইয়া ঝড় উঠিলে কি হবে ভঙ্গ হবে সাধের মেলা অন্ত যখন দম হবে তোমার লাগি কান্দে মন ও গো প্রভু দয়াময় লাগে বড় ডর এখানে ঘর বানাইয়া অন্তর দিলা তার ভেতর মাটির এখানে ঘর বান জ্বালাইয়া অন্তর দিল তার ভেতর কেমনে চাল মাটির গাড়ি তোমার তরে সাবার ডর কেমনে চাল মাটির গাড়ি তোমার তরে সাবার ডর মাটির এখানে ঘর বাহানাইয়া মলা মাটির এখানে ঘর বাহানাইয়া অন্তর দিল তার ভেতর কেমনে চাল মাটির গাড়ি তোমার তরে সাবার ডর কেমনে চাল মাটির গাড়ি তোমার তরে সাবার ডর কেমনে চাল মাটির গাড়ি তোমার তরে সাবার ডর